কখনো কি তুমি ভেবে দেখেছ কোথায় তুমি আজ কোথায় তোমার ইমানে শক্তি কোথায় তোমার রাজ কখনো কি তুমি ভেবে দেখেছ কোথায় তুমি আজ কোথায় তোমার ইমানে শক্তি কোথায় তোমার রাজ কোথায় গেল রক্তে রাঙানো সেই শহীদের মাঠ কোথায় গেল মুসলমানের একতার সেই হাত কোথায় তুমি আজ কোথায় তোমার রাজ কোথায় তুমি আজ কোথায় তোমার রাজ যার জীবন ছিল পাক্কুরানার হাতিয়ার ইমান সারা বিশ্ব কাঁপত আর জিহাদের ময়দান এখনো তো আর দেখি না সেই আলিয়ার উসমান সারা বিশ্বে নির্যাতিত লাখো মুসলমান এখনো তো আর দেখি না সেই আলিয়ার উসমান সারা বিশ্বে নির্যাতিত লাখো মুসলমান বড় কষ্ট লাগে দেখে তোমারে কি হাল কেন তুমি থমকে দাঁড়ালে কেন বেশ বেশামাল বড় কষ্ট লাগে দেখে তোমারে কি হাল কেন তুমি থমকে দাঁড়ালে কেন বেশ বেশামাল হা হা হা হা ও হো হো কোথায় তোমার ইমান কোথায় তোমার ইমান কোথায় তোমার ইমান কোথায় তোমার ইমান তুমি ছিলে গর্জে ওঠা বীর সেই সৈনিক জিহাদের ময়দানে যার বিজয় চারিদিক তুমি ছিলে গর্জে ওঠা বীর সেই সৈনিক জিহাদের ময়দানে যার বিজয় চারিদিক তুমি মুসলিম তুমি নবীন তুমি বিশ্বখ্যাত বীর রসুলের আদর্শে যার আদর্শিত শির তাই এখনই সময় ঘুরে দাঁড়াবার লও সে হাতিয়ার ইমানি শক্তি জাগ্রত করে দাও সে হুঙ্কার এখনই সময় ঘুরে দাঁড়াবার লও সে হাতিয়ার ইমানি শক্তি জাগ্রত করে দাও সে হুঙ্কার কোথায় তোমার ইমান কোথায় তোমার ইমান কোথায় তোমার ইমান কোথায় তোমার ইমান কলরা